এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন ঢাকা বাদামতলী জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম আলহাজ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব আমি হজরতকে গুরুত্বপূর্ণ বয়ান রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الاحد السمد الذي لم يتخذ صاحبه ولا ولد وخلق الخلق واحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الارض بقدرته على ماء الجمد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 الله صلى الله عليه وسلم سياتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى وقال عليه الصلاة والسلام سياتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال شفيع البشر صلى الله عليه وسلم أنا بري منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام রসুলপুরের মাদ্রাসার এই বিশাল সমাবেশের সভাপতি উপস্থিত ওলামায় কেরাম বাংলাদেশের বিভিন্ন কোনা থেকে আগত মুসলমান ভাইয়েরা লাউড স্পিকার বহু দূর দূর পর্যন্ত পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা করব কিন্তু সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ যেন আমাদেরকে আমাকে আপনাদেরকে সমগ্র দুনিয়ার মুসলমানকে সহি জিনিস বুঝা জানা শিখা এবং এর উপরে আমল করার তৌফিক নসিব করেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে আমি উঠাব প্রশ্নটা আপনাদের কাছ থেকেই কিন্তু তার পূর্বে একটা কথা বলতে চাই যে বিশাল জনসমাবেশ আলহামদুলিল্লাহ দূর দূর পর্যন্ত বাসের সারি মানুষ দূর দূর পর্যন্ত হাঁটাচলা করতেছে মজমার ভিতরও ডাইনে বামে আগে পিছে অনেক জায়গায় মানুষ দূর দূরান্ত মজমার থেকে দূরে সরা বসা আছে কিন্তু মেরে দোস্ত এই মজমাটা তিন দিন ব্যাপী ঠিক না আমরা অনেকেই বহুত দূর দূর থেকে আসছি ঠিক না কেউ রাজশাহীর থেকে আসছি ঠিক না কেউ রংপুর থেকে আসছি ঠিক না কেউ বগুড়া থেকে আসছি ঠিক না বাসের গায়ে যা লেখা দেখলাম আমি আসতে আসতে দূর দূরান্ত থেকে আসার পরে যদি এই বাগানের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে এটা কিন্তু জান্নাতের বাগান ঠিক না এই জন্য আল্লাহ রসুলের থেকে একটা হাজিজ আছে ইদা মারার তুম্বি রিয়াদিল জান্না ফারতাউ তোমরা যখন জান্নাতের বাগিচার পাশ দিয়ে যাবে তো ওই জান্নাতের বাগিচার ভিতরে খুব বিচরণ করো খুব কি করো আমার কথা বোঝেন আস্তে আস্তে বুঝবেন আমার বলিয়ামও আস্তে আস্তে বাড়বে তো এই জন্য বলতেছি জান্নাতের বাগানে খুব বিচরণ করো ঠিক না হ্যাঁ বিচরণ করা বোঝেন লাভ কি হবে জান্নাতের পরিবেশের ভিতরে যদি আমি লাইগা বসি আমি জান্নাতের ভিতরে পরিধির ভিতরে যদি ডুইকা বসি দূর দূরান্তে যদি বসা না থাকি একটা কথা যদি ভাবি যে লাউড স্পিকার আমার কান পর্যন্ত আওয়াজকে পৌঁছায় দিতেছে এটা সত্য চেথায় লাউড স্পিকার ওইখানে আওয়াজ আপনার কানে পৌঁছায় দিবে কিন্তু এই বাগানেরও তো একটা পরিধি থাকে না থাকে না হ্যাঁ আপনাদের ক্ষেত খামারির পরিধি আছে না নাই হ্যাঁ কি বলেন আপনাদের উত্তরবঙ্গে ক্ষেতের আমাদের দেশে বলে লাইল কোন দেশে বলে আইল কোন দেশে বলে কি হ্যাঁ হাতাইল বাতর সীমা প্রত্যেক বাগানের একটা সীমানা আছে ঠিক না ঠিক এই জান্নাতের বাগানেরও একটা সীমানা আছে যদি আমি আমাকে সীমানার ভিতরে না ঢুকাইতে পারি আর আমি যদি এইখানেও আইসা ঘুমাইলাম রংপুর থেকে আসলাম রাজশাহীর থেকে আসলাম দিনাজপুর থেকে আসলাম উত্তরবঙ্গের থেকে আসলাম এই শীতের ভিতরে এত দূর থেকে টাকা পয়সা খরচ করা যদি আমাদের এই মজমাটা যদি আমলি মজমা না হয় মজমাটা যদি সবাই যদি এই বাগানের পরিধির ভিতরে না হয় তাইলে এই বাগান আমাদেরকে যা দেওয়ার ওয়াদা করছেন ওই ওয়াদার থেকে কিন্তু আমি বঞ্চিত হয়ে যাব কেননা মেরে দোস্ত একটা কথা বুঝাইতে চাইতেছি প্রশ্নে যাওয়ার আগে আমরা আসছি ঠিক আছে ঠিক না হ্যাঁ সবাই নিজের অর্থ খরচ করে আসছি ঠিক না কিন্তু দুটা জিনিস কিন্তু বিনা খরচে আসছে আমাদের দুই দুশ্মন কি বিনা খরচে আসছে সে কিন্তু বাসের টিকিটও নেয় নাই সিটও দখল করে নাই আমি করছি সিট দখল সে করছে আমার কান্দা দখল আমার কাঁধে দখল করে আসছে দুই দুশ্মন আমাদের সাথে চলে আসছে একটা হলো ভিতরে আর একটা হলো বাহিরে বাহিরেরটার নাম হলো শয়তান আর ভিতরের নাটটার নাম হলো কি কি নাফস এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইছে শোনো আল্লাহ ইন্নাফিল জাসাদিলা মুদগ তোমার একটা রাজত্ব আছে শরীরটা কিন্তু একটা রাজত্ব শরীরটা কিন্তু একটা কি এটা আমার রাজত্ব ঠিক না আমার রাজত্ব না কি বলেন প্রত্যেকেটা প্রত্যেকের রাজত্ব এটা একটা শরীর একটা রাজত্বের মতো আলা ইন্নাফিল জাসাদিলা মুদগা শোনো কান খুলা শোনো তোমার রাজত্বে একটা টুকরা আছে যদি ওটা ঠিক হয়ে যায় তো তোমার পুরা রাজত্বটা ঠিক হয়ে যাবে আর ওটা যদি ঠিক না হয় তাইলে প্রতি রাজত্বের প্রত্যেকটা প্রদেশে প্রদেশে প্রত্যেকটা জিলায় জিলায় প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা টুকরায় টুকরায় অশান্তির আগুন জ্বলতে থাকবে এটা একটা শরীর একটা রাজত্ব ঠিক না বুঝাইতে কি পারতেছি বিদায় ওটা হলো ভিতরে নফস প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আরো বুঝাইতেছি এই জন্য আমি চাইব যারা ডাইনে বামে বিছনার কাছে আছেন বিছনাকে প্রিয় বানায় বসে আছেন বা শীতের দিন মনে করা কম্বল উড়া শুয়া শুয়া শুনতেছেন এরা যদি একটু উঠি আর বিছনাকে ছাড়ি আর মজমার ভিতরে আইসা মিলা বসি আর একটা পরিবেশ তৈরি করি যেই পরিবেশ দেখার পরে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যান আর আল্লাহর রহমতের বৃষ্টি কুয়াশা না আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হয় কেননা পরিবেশের মাধ্যমে আল্লাহ যখন একটা পরিবেশ তৈরি হয় মোমেন মুসলমান যখন একটা পরিবেশ তৈরি করে তো ওই পরিবেশ কিন্তু আল্লাহর রহমতকে টাইনা নিয়ে আসে রহমতকে টাইনা এই জন্য আমি বাম দিক ডাইন দিকেও দেখতেছি বাম দিকেও আমি দেখে আসছি মাদ্রাসার ওইখান থেকে এলোমেলো কেউ শোয়া বাজারও দেখে আসছি কেউ বাজারে হাঁটতেছে দোকানপাটে ঘোরাঘুরি করতেছে হ্যাঁ অনেক সময় পাওয়া যাবে ঘোরাঘুরি কিন্তু মেরে দোস্ত ওইটাই বলতেছিলাম যে আমরা তো খরচ করে আসছি দুইজন খরচ ছাড়া চলে আসছে ঠিক না একজন লোকে এই জন্য আল্লাহ রসুল বুঝাইছে তোমার রাজত্ব একজন আছে তাকে যদি ঠিক করতে পারো পুরা রাজত্বটা ঠিক হয়ে যাবে তখন তোমার রাজত্ব কি ঠুক হবে চোখে আর কোনোদিন আগুন জ্বলবে না মুখে কোনোদিন আর আগুন জ্বলবে না এগুলো এক একটা প্রদেশ এক একটা কি এক একটা অঙ্গ এক একটা প্রদেশ চলেন আপনাকে আমি বুঝাই এক চোখের ভিতরে ১৩ কুঠি ক্যামেরা কত হ্যাঁ আচ্ছা ১৩ কুঠি ক্যামেরা নেন তো আর ওগুলাকে এক জায়গার ভিতরে একত্রিত করেন তো তাহলে মনে হয় আপনার এই ময়দানও কুলাবে না ঠিক না হ্যাঁ দুই চোখে ২৬ কুঠি ক্যামেরা কত তাহলে বুঝা গেল চোখ একটা প্রদেশ চোখ একটা হ্যাঁ যেটা সারা জগৎটাকে আমাকে দেখায় ঠিক না আর প্রত্যেকটা জিনিসকে তার আসল রূপে দেখায় ঠিক না হ্যাঁ না দৃষ্টি মানুষকে বিকৃত করে দেখায় হ্যাঁ কালোকে সুন্দর দেখায় সুন্দরকে কালো দেখায় লালকে কালো দেখায় সবুজকে লাল দেখায় না এটা বিশাল বড় একটা জগৎ বিশাল বড় একটা প্রদেশ এরকম শ্রবণ শক্তি একটা প্রদেশ জবান বাক শক্তি একটা মুখ একটা প্রদেশ হাত একটা প্রদেশ পাও একটা প্রদেশ পুরা অঙ্গ একটা প্রদেশ আল্লাহ রসুল শিখাইছে শোনো তোমাদের ভিতরে একটা বস্তু আছে তোমার এই রাজ্যে একটা জিনিস আছে এই জিনিসটা যদি ঠিক হয়ে যায় তোমার রাজত্বটা ঠিক হয়ে যাবে চলেন এটা পরে যাব দ্বিতীয় দেখাইতেছি দ্বিতীয় দুশ্মন হলো শয়তান কি সে বিতাড়িত কেন হলো কি কারণে বিতাড়িত হলো ঠিক না কারণটা কি আপনার আমি তো কারণ ঠিক না হ্যাঁ আমার কথা বোঝেন আপনার আমার অস্তিত্ব না হইতো তাহলে সে বিতাড়িত হইতো না কেননা তার কাছে আবাদত আছে এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের কত এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত তার কাছে অলরেডি কমপ্লিট ছিল তার ভিতরে তিরিশ হাজার বৎসরের আবাদত ছিল শুধু আরসের চক্কর কাটা তেরো হাজার বৎসরের আবাদত ছিল তাদেরকে ওয়াজ করা প্রত্যেক আকাশে তাকে এক একটা বিশেষ উপাধিতে ডাকা হতো উপাধি যেমন আমাদের উপাধি কি একটু আগে বলল না হজরত বয়ান করে গেলেন উনি কি মুফতি মিজানুর রহমান ঠিক না হ্যাঁ বসুন্ধরা রিসার্চ সেন্টারের মুফতি আবার সরকারের পক্ষ থেকে গ্রান্টেড এগুলা কি উপাধি তাই না হ্যাঁ কি বলেন উপাধি না তো শয়তানের প্রত্যেক আকাশে এক একটা উপাধি ছিল চলেন শুনাই আপনাদেরকে প্রথম আকাশে হলো আবেদ তর্জমা করব না আমি কেন ওলামা কেরাম এটার তর্জমা বোঝে আবেদ দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ তৃতীয় আকাশে ডাকা হইতো এফ চতুর্থ আকাশে ডাকা হইতো তাকি পঞ্চম আকাশে ডাকা হইত অলি ষষ্ঠ আকাশে ডাকা হইত খাজেন সপ্তম আকাশে ডাকা হইত আজাজিল এই জন্য আমাদের কারিমার ভিতরে আছে তাকাব্বর আজাজিলেরা খারে কর বজনদান লানত গিরিফতারে কর আজাজিল সপ্তম আকাশে অফিল আরশি মকতুবুন ইবলিস আরো সে লেখা ছিল ইবলিস কারণও ছিল ওয়াহুয়া গাফিলুন আকিবাতিহি যেমন আমাদের মজমা দেখা যাবে আটানাই গাফেল ওই দূরে বসে আছে কানে আওয়াজ আসতেছে না মেরে দোস্ত এরকম হওয়া চাই না আমরা বহুত দূর থেকে আসছি ঠিক না বহুত কষ্ট সাধনের পরে এক বৎসর পর এরকম একটা মজমা তৈরি করতে এরকম একটা মজমা গঠন করতে এরকম একটা মজমা আঞ্জাম দিতে এরকম একটা মজমা এই এলাকাকে উপহার দিতে বিশাল একটা পরিশ্রমের পরে যাওয়া সম্ভব হচ্ছে ঠিক না বিদায় দুই দল চাবে না নফসও চাবে না আর কি চির দুশ্মন শয়তানও চাবে না কেননা শয়তান জানে জান্নাতের বাগানে যদি তিন দিন এর বিচরণ হয়ে যায় আর পরিবেশ যদি এরা ঘোরা ফেলে তো আমার সারা জীবনের পুঁজি সারা জীবনের পরিশ্রম এক আল্লাহর রহমতের দৃষ্টিতে দুলিশ্বাদ তাইলে আমি খালি আবদুল্লাহ খালি যাব ঠিক না আমি সব কি হয়ে যাবে খালি হয়ে যাবে এই জন্য ইন্না শয়তান ইয়াজরি মাজরা দাম এই জন্য আমি বলবো ডাইন দিকে যারা আসি বাম দিকে যারা আসি স্টেজের ডাইনে বামে যারা আসি দূর দূর বাজারে যারা আসি যদি একটু আমরা চলে আসি আর মজমার ভিতরে বসি আর আমরা যদি আল্লাহকে দেখাইতে পারি যে আল্লাহ আমরা বাস্তবিকই বিকারি হয়ে আসছি বাস্তবিকই কি হয়ে আসছি আমি আমার প্রশ্নে চলে আসছি এখানে আমরা আসছি কেন কেন আসছি কি কারণে আসছি কেন আসলাম কি প্রয়োজন ছিল এখানে আসার কেনই বা এত দূরের থেকে আসলাম তিন তিন দিনের জন্য বাস রিজার্ভ করে কেন আসলাম ওই উত্তর নর্থ বেঙ্গল থেকে উত্তরবঙ্গর থেকে দক্ষিণবঙ্গ বঙ্গে কেন চলে আসলাম খানিক কথা তো না উত্তরবঙ্গ থেকে ফরিদপুরের রাজবাড়িতে পৌঁছা তো সহজ কোনো রোড না ঠিক না হ্যাঁ কি বলেন দূরত্ব তো কম না কাছাকাছি নাকি না না ঢাকার থেকে উত্তরবঙ্গ যতটুকু কাছে এখান থেকে তার দ্বিগুণ ঠিক না ঠিক কি ঠিক না হ্যাঁ এত দূর থেকে আমি কেন আসলাম কেন এখানে একত্রিত হলাম আমার প্রশ্ন হইল এটা এটাই আমি তালাশ করব কেন আমি এখানে আসলাম কি কারণে এত দূর থেকে আসলাম এটা হলো আমার প্রশ্ন আমার প্রশ্ন মনে না রাখলে কিন্তু আমার কথা বুঝে আসবে না আর আমি লম্বা খেচবো না টানব না অল্পতে ছেড়া দিব আমিও বড় পরিশ্রম করে আপনাদের এখানে শুধু পিসা হুজুরের মহাব্বতে এসে পড়ছি নাইলে আসার কথা ছিল না আপনাদের মহব্বত হুজুরের মহব্বত রসুলপুরের মহব্বত আর এই এলাকায় আমি দীর্ঘদিন অনেক দিন আসি এই কারণে এলাকার মহব্বত আমাকে টাইনা নিয়ে আসছে নাহলে আমি আসার মতো পরিস্থিতি আজকে আমার ভিতরে ছিল না বিদায় আমি সবার কাছে পাউজোর দরখাস্ত করব। যারা ডাইনে আসি যারা বামে আসি যারা বাজারে আসি যারা শুয়ে আসি যারা এলোমেলো হয়ে বসে আসি নিজের বিছনাকে ছাড়েন আশা রাখি ইনশাল্লাহ এইখান থেকে কোনো জিনিস চুরি হবে না এলোমেলো হবে না সব ঠিক থাকবে ইনশাল্লাহ কেননা ফেরেস তাদের মজমা এটা কোনো মামুলি মজমা না হফাত হুমুল মেলা ইকা ফেরেস্তা বেষ্টিত মজমা ফেরেস্তা চতুর্দিক থেকে বেষ্টন করে নিছেন কাশিয়াত হুমুর রহমা রহমত এদেরকে ঢাইকা নিছে আনসালা আলাইহিমুস সাকিনা সাকিনা আমাদের উপরে নাজেল হইতেছে যখন মজমা শেষ হবে আর সর্বশেষ তিন দিন পরে যখন দোয়া হবে তো আল্লাহ সবার হাতের ভিতরে ইনশা আল্লাহ সার্টিফিকেট ধরায়া দিবে এর যে ও মকফুর লাকুম কদবুদ্দিলা সৈয়াতিকুম হাসানাত যাও বাড়িতে ফিরা যাও তোমাদের অতীত গুণা মাপ গুনার জাগাদিগুলা নেকি দ্বারা পরিপূর্ণ যাও নতুন করে জীবন শুরু করো এই জন্য মেরে দোস্ত শয়তান আর কোনো দিন এটা চাবে না কেননা শয়তানের পিসাব কে কোন তো কে কে হ্যাঁ একটু জোরে বলেন নফস না শয়তানকে খেলাপত দিছে কে মন ঠিক না ওটাও তো আমাদের কাছে আসে না নাই হ্যাঁ তাহলে বোঝা গেল ওনার পিসাব আমাদের ভিতরে আর উনি হলেন আমাদের মুরিদ সাব হইলেন আমাদের বাহিরে ঠিক না আর যোগসূত্র তো দুজনের সাথে সবসময় আসে না নাই হ্যাঁ এই জন্যই আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছে শয়তান তোমাদের দিলের উপরে মশা যেরকম সুং বসায়া দিয়া রক্ত চষতে থাকে শয়তানও তোমার দিলের ভিতরে সুং বসায়া দেয় কখন ইদা গাফালা যখন তুমি গাফেল উদাসীন হয়ে বসা থাকবে উদাসীন হয়ে মজমার থেকে দূরে থাকবে উদাসীন হয়ে বাজারে চলাফেরা করতে থাকবে তো শয়তান তোমার দিলের ভিতরে ওয়াসওয়াসা ঢালতে থাকবে কিন্তু তুমি যখন বাগানের ভিতরে চলে আসবে মজমার সাথে মিলা যখন বসবে পরিবেশের ভিতরে যখন তুমি ঢুকে নিবে তখন খানাসা তখন সে আর তোমার দিলের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা রাখে না সে ওই সুমকে উঠায় নিতে বাধ্য হবে এই জন্য আপনাদের কাছে দরখাস্ত আমার বড়ই খারাপ লাগছে মৌলানা কথা বলতেছিলেন এত বড় আলেমে দিন আপনাদের এখানে আসছেন ওলামা কেরাম আলেমে দিন কিন্তু আমি ওই দূর থেকে আসতে আসতে দেখতেছি মজমা বিক্ষিপ্ত কেউ রাস্তায় হাঁটতেছে কেউ এদিক ওদিক বলেন কি উজুর সময় তো দেওয়া হবে নামাজের জন্য না দেওয়া হবে না প্রস্তুতির সময় দেওয়া হবে না দেওয়া হবে না হ্যাঁ অবশ্যই কিছু না কিছু সময় তো দেওয়া হবে হ্যাঁ প্রস্তুতি নেওয়া হবে নামাজ পড়া হবে যখন কর্তৃপক্ষ বলবে তখন ইনশাআল্লাহ নামাজ পড়ব কিন্তু সবার কাছে দরখাস্ত আমরা বহুত কষ্ট করে আপনারা আসছেন বিদায় শয়তান আর নফস যেন এটা ধুলিশ্বাস না করে দিতে পারে এই জন্যই আল্লাহ রসুল বলছে লাতরুকুলি শয়তানে ফুরুজা শয়তানের জন্য তোমরা কোনো ছিদ্র রাইখো না ছিদ্র কি রাইখো না শয়তানের জন্য কোনো ছিদ্র রেখো না সুযোগ রেখো না কোনো রাস্তা রেখো না কোনো ওয়ায় রেখো না তাইলে কি করবে শয়তান তোমাদের ভিতরে ঢুকবে আর এত দূর থেকে আসার পরেও দেখা যাবে তোমার খাতা যেরকম সাদা ছিল ওরকমই সাদা যেরকম কালো ছিল ওরকমই কালো না কালোটা সাদা হলো না সাদাটা কালো হলো কালো বলতে কোনো ন্যাক লেখা হলো না কোনো গুণা মোচন হইল না ঘোষণার সময় তোমার নাম উচ্চারিত হইল না তাহলে এত দূর থেকে আসা যাওয়া বিলকুল বেকার হবে বিদায় প্রশ্নে চলে আসছি আমরা এখানে কেন আসলাম কি কারণে কি কারণে কেন আসলাম এখানে কি বলেন কেন আসলাম আমরা এত দূর থেকে কেন আসলাম আল্লাহকে বলেন না বলেন না হয়তো ঠিক হবে নাইলে ভুল হবে ঠিক না ওলামা একরাম আছে সুতরায় দিবে কোনো অসুবিধা তো নাই ফাঁসি টাসি তো হবে না জেল জুল তো হবে না কেস কাবারি তো হবে না কিচ্ছু হবে না বলেন কেন আসছেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাইতে হবে কেন এটাও প্রশ্ন ঠিক না আল্লাহকে পাইতে আসছেন কিন্তু আল্লাহকে পাইতে হবে কেন কেন আল্লাহকে পাইতে হবে আল্লাহকে পাইতে হবে কেন এই জন্যই আল্লাহকে পাইতে হবে মেরে দোস্ত যে নিজেকে মানুষ ভাবে যে নিজেকে মানুষ ভাবে যে আমি মানুষ সে আল্লাহকে পাওয়া ব্যতীত তার জন্য কোনো গতি নাই ঠিক না বুঝে আসে আমার কথা আল্লাহকে পাওয়া ব্যতীত তার জন্য আর কোনো কি নাই গতি নাই কোনো বাইপাস নাই বাইপাস বুঝেন তো হ্যাঁ ঠিক না বোঝেন বাইপাস কোনো বাইপাস নাই কোনো বিকল্প রাস্তাও নাই আল্লাহকে পাওয়া ছাড়া যে নিজেকে মানুষ বলে ভাবে যে আমি মানুষ যদি সে নিজেকে মানুষ ভাবে তো আল্লাহকে পাওয়া ছাড়া তার কোনো গতি নেই ঠিক না হ্যাঁ আল্লাহকে পাওয়া ছাড়া কোনো গতি নাই কোনো রাস্তা নাই কোনো গতিও নাই রাস্তাও নাই আপনি শুধু রাস্তা বললে চলবে না কোনো গতিও নাই কোনো রাস্তাও নাই কোনো বাইপাসও নাই কোনো বিকল্পও নাই আল্লাহকে পাইতেই হবে ঠিক না হ্যাঁ যদি নিজেকে কি ভাবে মানুষ ভাবে আর যদি নিজেকে মানুষ না ভাবে তাকে আল্লাহকে না পাইলেও চলবে না পাইল না পাইল চলবে না পাইলেও চলবে কিন্তু যে মানুষ তাকে আল্লাহকে কি করতে হবে পাইতেই হবে কেন আল্লাহকে পাইতে হবে এটাও প্রশ্ন কেন আল্লাহকে পাইতে হবে বুঝলাম আল্লাহকে পাওয়ার জন্য আসছি আল্লাহকে পাইতে হবে কেন কেন আল্লাহ ব্যতীত আমাদের কোনো গতি গতি নাই এখন প্রশ্ন আল্লাহকে কেন পাইতে হবে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এত বড় মজমা মাশাল্লাহ আল্লাহ পাকের এসান এই ফেতনার জামানায় চতুর্দিকে যেখানে ফেতনার তুফান চলতেছে সকালের মুসলমান বিকালে কাফের হয়ে যাওয়ার সন্দেহ আছে বিকালের মুসলমান সকালে কাফের হয়ে যাওয়ার সন্দেহ আছে ওই পরিবেশের ভিতরে ওই পরিস্থিতির ভিতরে এই বিশাল এক মজমা আল্লাহ বাংলাদেশের কোনায় কোনার থেকে ছাইটা এইখানে নিয়ে আসছে সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা যে আমরা আল্লাহকে আল্লাহকে আল্লাহকে পাইতে চাই আল্লাহকে পাইতে চাই আল্লাহকে আর কেন আল্লাহকে পাইতে চাই কেন আল্লাহকে পাওয়া ছাড়া আমাদের কোন উপায় নাই আল্লাহ বলে দিচ্ছেন আমাকে পাওয়া ছাড়া তোমাদের কোনো উপায় নাই এই জন্য হাদিসে কুৎসি আল্লাহ বলছেন ইনফুত্তানি ফাতাকুল্লা সাই শোনো শোনো আমাকে যদি হারায় ফেললা আমাকে যদি না পাইলা তাইলে সব তোমার হারায় যাবে তোমার ডাইনেও হারায় যাবে বামেও হারায় যাবে সামনেও হারায় যাবে পিসের পিসের লোকও হারায় যাবে সামনের লোকও হারায় যাবে ডাইনের লোকও হারায় যাবে বামের লোকও হারায় যাবে জ্যাবেরটাও হারায় যাবে লকারেরটাও হারায় যাবে লকার বুঝেন লকার বুঝেন ব্যাংকের ভিতরে লকার আছে আপনার জিনিস ওইখানে টাকা দিয়া গচ্ছিত রাখতে পারেন ওইটাও হারায় যাবে ইন ফাতাকা কুল্লা সাই সব তোমার হারায় যাবে যদি তুমি আমাকে হারায় ফেলো তো সব তোমার হারায় যাবে আজকে তুমি দেখতেছ বিবি আমার তো তুমি কালকে দেখবে বিবি হারায় গেছে আজকে দেখতেছ ভাই আমার তো কালকে দেখবে তোমার ভাই হারায় গেছে আজকে দেখতেছ বাবা আমার কালকে দেখবা বাপ হারায় গেছে আজকে দেখতেছ মা আমার কালকে দেখবে মা হারায় যাবে আজকে দেখতেছ সন্তান আমার কাল দেখবে সন্তান হারায় যাবে আজকে দেখতেছ বন্ধু আমার কাল দেখবে বন্ধু হারায় যাবে আজকে দেখতেছ অর্থের পাহাড় কাল দেখবে সব অর্থ হারায় গেছে আজকে দেখতেছ ক্ষমতা ধর কালকে দেখবে সব শূন্য চলেন কোরআন থেকে আপনাকে শুনাই আল্লাহকে যদি না পায় তো আল্লাহ কোরআনে বুঝাইতেছে শুনো কাল কাল يوم يفر المرء يوم يوم يوم يوم كل كل كل আজকের দিনে আজকের আজকে তো তুমি সব দেখতেছ চতুর্দিকে তাকাইলি শুধু কি শুধু কি হ্যাঁ চতুর্দিকে তাকাইলি তুমি দেখতেছ সব আমার সব সব সব আমার চতুর্দিকেই আমার তাই দেখি তো আমার লোক বামেও দেখি তো আমার লোক সামনেও দেখি তো আমার লোক পিছেও দেখি তো আমার লোক যেই দিকে তাকাই ওই দিকে আমি আর আমি আমি আর আমি আমি আর আমি আমি আর আমি আল্লাহ বলে অচিরি আসতেছে কালকের দিন কালকের দিন ইয়ং একদিন বাকি কাল কিসনে দেখা একদিন বাকি ইয়ং একদিন বাকি মায়া মার আখি তোমার পাই হারায় যাবে ও উম্মিহি ও আবি মা বাবা হারায়া যাবে ও সাহিবাতিহি ও বাণী তোমার স্ত্রী সন্তান হারায়া যাবে লাস আলু হামিমুন হামিমা বন্ধু হারায়া যাবে মা আগনা আন্নি মালিয়া মালো হারায়া যাবে হালাকা আন্নি সুলতানিয়া রাজত্ব তোমার জিরু হবে আল্লাহকে যদি হারায়া যায় না পাইলাম তাহলে সব হারায় যাবে হতে পারে তুমি দুনিয়ার একক ব্যক্তি তোমার উপরে আর কেউ নাই সব তোমার নিচে হতে পারে এটা দুনিয়ায় কিন্তু দুনিয়াই শেষ না দুনিয়া তো ষাট সত্তর বছরের দুনিয়ার পরে যে জগৎ তোমার সামনে আসতেছে ওই জগৎ হলো আসল বিষয় দুনিয়া কোনো বিষয় না দুনিয়ায় তো মানুষ এক এক পরিচিতি লাভ করতে পারে আজকে দুনিয়ায় সর্ব লাইনের একক ব্যক্তি আছে না নাই বোঝেন না আমার কথা বুঝছেন হ্যাঁ বুঝছেন চলেন বাঙ্গা বলি আপনাদেরকে একক ব্যক্তি দুনিয়ায় লাইনের আছে মালদারের ভিতরে একক ধনী দুনিয়াতে আছে না নাই হ্যাঁ আচ্ছা চলেন যুবক অনেক আছে বাহিরও দেখছি এখানেও দেখতেছি যুবকরা ভালো বুঝবে আপনারা যারা দাড়ি লাল হয়ে গেছে সাদা হয়ে গেছে বুড়া হয়ে গেছেন এরা হয়তো নাও বুঝতে পারেন কিন্তু যুবকরা খুব ভালো বুঝবে সারা দুনিয়ায় অলরাউন্ডারও তো আছে ঠিক না না নাই হ্যাঁ একক পরিচিতি একক পরিচিতি তাতে কিছু আসে যায় না মালদার এককভাবে দুনিয়ায় আছে ঠিক না বিশ্ব সুন্দরীও আছে ঠিক না হ্যাঁ আছে না না নাই আছে সর্ব লাইনে একক ব্যক্তিত্ব দুনিয়ায় আছে না নাই হ্যাঁ শিল্পপতি হইতে নিয়া রাজ্য ধর পর্যন্ত একক ব্যক্তিত্ব দুনিয়ায় আছে এটা দুনিয়ায় হতে পারে তাতে কিছু আসে যায় না এটা কোনো চিন্তার বিষয় না এটা কোনো ভাবার বিষয় না এটা কোনো বলার বিষয় না এটা কোনো কওয়ার বিষয় না এটা কোনো শোনার বিষয় না এটা কোনো পড়ার বিষয় না বিষয় তো দুনিয়া না বিষয় তো হইল মেরে দোস্ত আল্লাহ কাকে চিনে আল্লাহর কাছে কার পরিচয় আছে এটা হলো বিষয় আল্লাহ কাকে চিনে আল্লাহ আল্লাহ কাকে চিনে আল্লাহর কাছে কার পরিচয় আছে আল্লাহর কাছে কার পরিচিতি আছে আল্লাহর কাছে কার মূল্য আছে আল্লাহর কাছে কার ইজ্জত আছে আল্লাহর কাছে কার সম্মান আছে আল্লাহর কাছে কার ভ্যালু আছে আল্লাহর কাছে কার দাম আছে এটা হলো বিশার বুঝার বিষয় এই জন্যই আল্লাহ বলতেছে শোনো অজাত্তানি অজাত্তা কুল্লা সাই যদি আমাকে পাওয়া যা অজাত্তানি অজাত্তা কুল্লা সাই ফুত্তানি ফাতাকা কুল্লা আমাকে যদি না পাইলা তো শোনো শোনো সব পাওয়া হারা যাবে দুনিয়ায় তুমি পাইতে পাইতে একক ব্যক্তিও হইতে পারো তাতে কিছু আসে যায় না কিন্তু আমাকে যদি না পাইলা আমাকে যদি না পাইলা আল্লাহকে পাইতেই তো আসছি ঠিক না আল্লাহকে যদি না পাইলাম তাইলে কিছু তোমার কাছে থাকবে না কিছু তোমার কাছে থাকবে না আরে আরে একটু আগে শোনো আগে শোনো কোরআন বলতেছে একটু আগে শোনো আরো আগে শোনাই তোমার হাত তুমি তোমার কাছে তোমার হাতকে তুমি তোমার পক্ষে পাবে না তোমার পাওকে তোমার পক্ষে পাবে না তোমার কানকে তোমার পক্ষে পাবে না তোমার জবানকে তোমার পক্ষে পাবে না তোমার চক্ষুকে তোমার পক্ষে পাবে না তোমার অঙ্গকে তোমার পক্ষে পাবে না এই জন্যই কোরআনে বলতেছে আমি তোমাদের মুখে তালা লাগায় দিব আর অঙ্গ পুতঙ্গকে বলার ক্ষমতা দিব কোরআন বলতেছে সুরা ইয়াসিনের ভিতরে আছে ইয়াউমা শুনো কান খুলা শোনো তোমাদেরকে আমি বিবেক দিছি এরকম বিবেক দুনিয়ার আমি সৃষ্টির কাউকে দেই নাই বিদায় তুমি বিবেক দিয়ে একটু চিন্তা করো তোমাদেরকে বুদ্ধি দিছি বুদ্ধি দিয়া চিন্তা করো তোমাদেরকে বিদ্যা দিছি বিদ্যা দিয়া তোমরা একটু চিন্তা করো তোমার পক্ষে এটা তো আউটের জিনিস সন্তানকে পাবে না স্ত্রীকে পাবে না মাকে পাবে না বাবাকে পাবে না বাইকে পাবে না বন্ধুকে পাবে না আরে আরে শোনো আল্লাহকে যদি তুমি না পাও তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি তোমার পক্ষে পাবে না বুঝাইতে কি পারলাম বুঝে কি আসলো এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে কান খুলা শোনো রসুলপুরের মানুষ সোনাপুরের মানুষ কান খুলা শোনো যারা আমরা যেইখান থেকে আসছি কান খুলা শুনি আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন আল্লাহর মতো সত্তা আল্লাহর মতো জাত আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন ও মেরে দোস্ত আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন কিন্তু আমাদেরকে বাধ্য করেন নাই করছেন হ্যাঁ আল্লাহ বাধ্য করতে পারে না বাধ্য বুঝেন তো বাধ্য বুঝেন তো বুঝেন হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদেরকে বলতেছে শুন শুন শুন অন্দুর ইহা আকাশকে দেখ আমি বাধ্য করছি খুঁটি ছাড়া দাঁড়ায় থাকতে বাধ্য করছি সে খুঁটি ছাড়া দাঁড়ায় আছে ও দুনিয়ার মানুষ একটু চক্ষু খুলা দেখ তোকে যদি আমি চাই বাধ্য করতে তো আমি বাধ্য করতে পারি অন্দুর ইলা শামসি অসোয়া একটু চক্ষু উঠায়া সূর্যটা যখন উঠে তাকায় দেখ আমি সূর্যকে বাধ্য করছি আমি যদি চাই তাইলে সূর্যকে যে আল্লাহ বাধ্য করতে পারে আমার মতো ছাড়ে তিন হাইতা মানুষকেও আল্লাহ নাচায় ছেড়া দিতে পারে না পারে না পারে আমার কথা বুঝতেছেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইতেছি বুঝের অভাব মেরে দোস্ত বুঝ যদি হইতো বুঝ যদি থাকতো তাইলে পিসা বুজুর যখন ওয়াজ করতেছিলেন যখন কথা বলতেছিলেন তখনই আপনাদের বাজারের ভিতর দিয়ে আমি ঢুকছি এত মানুষ বাজারে এত মানুষ মজমায় ছিল না তাইলে যদি বুঝেই আমাদের হইতো তাইলে একজন মানুষকে বাজারে পাওয়া যেত না দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা হ্যাঁ আর সবচেয়ে উত্তম জায়গা কোনটা হ্যাঁ হ্যাঁ এই ময়দান বর্তমানে মসজিদের হুকুমে ঠিক না হ্যাঁ নামাজ এখানে হয় না বাইরে হয় হ্যাঁ এখানেই হয় সব এখানেই হয় সবকিছু এখানেই হয় জুমাও এখানেই পড়ছেন ঠিক না রাত্রে তাহায্য তো এখানেই পড়বেন তাহলে এটা মসজিদের হুকুম জান্নাতের বাগান এর চেয়ে উত্তম কোনো জায়গা নাই এর চেয়ে উত্তম কোনো জায়গা নাই যদি বুঝ আসতো হায় মেরে দোস্ত কেমনে যে আপনাদেরকে বুঝাবো বললাম না যদি এক দৃষ্টি আল্লাহ পড়া যায় মজমার উপরে রহমতের তাহলে আমাদের বেড়া পার কিস্তি পার লেগা যাবে পার আর এই কথা পড়তে হবে না বলতে হবে না মাওলা আলী শেরে খোদা মেরে কিস্তি পার লাগা দেনা এটা আর বলতে হবে না কিস্তি এমনি পারে লেগে যাবে জেন্দেগি বেনা যাবে এই জন্যই আমি প্রশ্ন তুলছি আপনাদের কাছে কেন আসলেন এত বড় জমাত এইখানে এত জনসংখ্যা কেন আসলেন উদ্দেশ্য কি আসার দোকানিরা তো বুঝলাম দোকানিরা আসছে বুঝলাম ওনারা আসছে এই জন্য যে ওরা মাল বিক্রি করবে কিন্তু আপনারা কেন এখানে আসছেন আপনাদের এখানে মার্কেট নেই বাজার নাই এই কাপড় পাওয়া যায় না আপনারা কেন আসলেন এখানে আল্লাহকে পাইতে ঠিক না আল্লাহকে পাইতে হবে কেন আল্লাহকে পাওয়া ছাড়া আমাদের কোনো কি নাই উপায় নাই এই জন্যই আল্লাহ বলছে যদি আমাকে না পাইলা শোনো শোনো আমাকে না পাইলে সব হারায় যাবে একটা পর্ব আসবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে চলে যাবে তখন আমি ভিতর থেকে আল্লাহ আবার বুঝাইতে চাইতেছে শুনো ওই মুহূর্তে তুমি ভিতর থেকে চিৎকার দিয়া বলবে চিৎকার দিয়া বলবে হায় মা গেছে কোনো আফসোস নাই বাবা গেছে কোনো আফসোস নাই ভাই গেছে তো কোনো আফসোস নাই স্ত্রী পরের মেয়ে চলে গেছে কোনো আফসোস নাই সন্তান চলে গেছে কোনো আফসোস নাই ও তোরা তো আমার অঙ্গ প্রত্যঙ্গ ছিলি তোদেরকে দিয়েই তো আমার অস্তিত্ব ছিল তোরা কেন আমার বিরুদ্ধে চলে গেলি তখন অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে আন্তাকানি আল্লাহ আন্তাকা কুল্লা সাই ওই আল্লাহ আমাদেরকে বলার ক্ষমতা দিছে যে আল্লাহ তোকে বাকশক্তি দিছিল আল্লাহ বুঝাইতে চাইতেছে শোনো শোনো তুমি তো এখন বাবু তোমার চতুর্দিকে সব তুমি তুমি তুমি তুমি তুমি অথচ আল্লাহকে যদি পায়া যাও তখন তুমি বাহির হয়ে যাবে আমি বাহির হয়ে যাবে তখন তোমার ভিতরে আসবে কি জানেন কি আসবে তো কোরআন বলতেছে তুমি যদি আমাকে পায়া যাও তখন আর তুমি আর তুমি বলবে না আমি আর আমি বলবে না তখন তুমি বলবে কি আইনামা তুয়াল্লু ফাসাম্মাহুল্লাহ যেই দিকে তুমি তাকাবে ওই দিকে আল্লাহর চেহারাই তুমি দেখবে আর কিচ্ছু দেখবে যেই দিকে তাকাবে আইনামা তুয়াল্লু ফাসাম্মাহুল্লাহ আকাশ দেখবা তো আল্লাহকে দেখবা সূর্য দেখবা তো আল্লাহকে দেখবা তারা দেখবা তো আল্লাহকে দেখবা পাহাড় দেখবা তো আল্লাহকে দেখবা সমুদ্র দেখবা তো আল্লাহকে দেখবা নদী দেখবা তো আল্লাহকে দেখবা গাছ দেখবা তো আল্লাহকে দেখবা ফুল দেখবা তো আল্লাহকে দেখবা ফল দেখবা তো আল্লাহকে দেখবা তরুণতা দেখবা তো আল্লাহকে দেখবা শস্য দেখবা তো আল্লাহকে দেখবা তরি তরকারি দেখবা তো আল্লাহকে দেখবা আফ্রিকান দেখবা তো আল্লাহকে দেখবা আমেরিকান দেখবা তো আল্লাহকে দেখবা সাদা দেখবা তো আল্লাহকে দেখবা কালো দেখবা তো আল্লাহকে দেখবা পুরুষ দেখবা তো আল্লাহকে দেখবা নারী দেখবা তো আল্লাহকে দেখবা বাচ্চা দেখবা তো আল্লাহকে দেখবা যেদিকে তাকাইবা ওইদিকে তুমি আল্লাহ দেখবার কিচ্ছু দেখবা না হায় রে দোস্ত এটাই বুঝাইতে চাইতেছি আমি আপনাদেরকে আল্লাহ করুক পুরা মজমা ভাঙ্গা আসুক বাজার ছাড়ক এখানে আসুক ডাইনে বামের বিছনা ছাড়ুক আর এইখানে আসুক আসেন জান্নাতের বাগানের ভিতরে প্রশ্ন খাড়া করছি আমি কেন এইখানে আসলাম এত পরিশ্রম মাটির ভিতরে শুয়া নিজের হাড়িতে পাক করা খায়া ঠিক না হ্যাঁ কত আরামে ছিলাম বাড়িতে সব বিসর্জন দিয়ে এখানে আসলাম কেন আপনাদের জব আমরা আল্লাহকে পাইতে আসছি কি আল্লাহকে আল্লাহকে আরে জোরে বলেন কাকে পাইতে আসছেন হ্যাঁ আল্লাহকে শুনে দিতে হবে তোমাকে পাইতে আসছি আবার আল্লাহকে বুঝেও দিতে হবে যে আমরা তোমাকে পাইতে আসছি আর কাউকে পাইতে চাই না আল্লাহকে বুঝেও দিতে হবে এটা দেখা দিতে হবে আল্লাহকে যে আমরা আল্লাহকে পাইতে চাই আর কাউকে পাইতে হ্যাঁ আর কাউকে পাইতে চাই না কোরআনও বলছে যেদিকে তাকা ওদিকে আল্লাহকেই দেখবা কবিও বলতেছে সাজার মে হাজার মে তেরে বু বুহায় যেদার দেখতা হুঁ ওদার তুহি তু হায় কবিও বলতেছেন সাজার মে হাজার মে तेरे रंग बू है जिधर देखता हूँ उधर तू ही तू है যেই দিকে তাকাই এই জন্য আল্লাহ বলছে শোন শোন শোন একটা পর্ব আসবে এত দূরে তাকাইতে হবে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুই আমাকে তোর ভিতরেও দেখতে পাবি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুই তোর ভিতরে আমাকে দেখবি আর কাউকে তোরও দেখবি না আমাকে দেখবি কেননা তুই তো তোর নিকটে না তুই তো তোর নিকটে না আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ তুই তোর নিকটে না আমি তোর নিকটে মানুষের নিকটের জিনিসকে আগে দেখে দূরের জিনিসকে পরে দেখে বিদায় আমি তোর চেয়েও তোর নিকটে বিদায় তোর ভিতরে তুই আমাকেই দেখবি আর কাউকে দেখবি না আমাকেই দেখবি আর কাউকে তুই দেখবি না আমাকেই পাবি আর কাউকে তুই পাবি না আমি তোর নিকটে তখন তুই হাত দেখবি আর বলবি সোভান আল্লাহ কি বানাইছ তুমি তুই তোর চেহারা দেখবি নাক দেখবি আর বলবি কি বানায় দিছ তুমি আমারে তুই এক একটা অঙ্গ দেখবি আর বলবি যে তুমি কি বানাইছ ও তুমি তুমি এজন্যই আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহু আকবার বলবে তুই সব দেখার পর একটা চিৎকার দিবি চিৎকার কি সুবহান একটা চিৎকার দিবি কি সুবহান উপর থেকে আওয়াজ আসবে সাব্বাহতানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতেই পারে না তোকে অপবিত্র করে দিলাম যা তুই অপবিত্র তুইও কি তুইও কি পবিত্র তখন ভিতর থেকে চিৎকার আসবে সুবহান সুবহান বলে চিৎকার দিবে ভিতর থেকে সুবহান মা খালাক্তা হাদা বাতিলা বলে তারপরে তুই করবি দরখাস্ত কি ফাকিনা ফাকিনা আদাবান্নার চিৎকর তুই দিবি তুই ভাববি কিছু ঘটে নাই এই জন্যই তুই দরখাস্ত করবি জাহান্নাম থেকে মুক্তি দিয়া রে আল্লাহ বলে দরখাস্তের আগেই তোকে আমি মুক্তি দিয়া দিব কেন তোর চিৎকার আমার আরস পর্যন্ত হেলা দিবে এমনে না মুসলমানের সোভান চিকার সাত আকাশকে ভেদ করে আরো সে ধাক্কা মারে আল্লাহকে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে আমাকে না পাইলে তোমার ঘটবে কি ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা সাই যদি আমাকে পাও তো সব পাওয়া যাবে সব কি যাবে সব সব পাওয়া যাবে তুমি হারানোটা পর্যন্ত তোমাকে ধরাইয়া দিব হারানোটা পর্যন্ত পাড়ায় দিয়ে যাবে যেটা কি যেটা কি গেছে হারায় গেছে হারায়া যেটা হারায় গেছে ওইটাও তোমাকে ধরায় দিব তুমি পাওয়া যাবে হারায়া যাবে যেটা ওটাও তুমি কি করবে পায়া যাবে কোন জিনিস তোমার কাছ থেকে হারাবে না কেউ হারাবে না তোমার ডাইনে বামে আগে পিছে কেউ হারাবে না হারাবে না বিলেই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে শোনো যখন হারাবে না তো শোনো আমার কথা কান খুলা শোনো আল্লাহ বলতেছে শোনো শোনো শোনো তাতা নাজালু আলাইহি দলিল হারাবে যে না যে এটার দলিল দিতেছে আল্লাহ প্রমাণ দিতেছে কেন হারাবে না আল্লাহ বলতেছে শোনো কিচ্ছু তোমার হারাবে না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা তোমার দুয়ারে নেমে আসবে আইসা কি বলবে আল্লাহ তাখাফ ভয়ের কোন কারণ নাই ওয়ালা তাহজান হারানোর কোনো চিন্তা নাই দুনিয়া দুনিয়ায় তুমি আমাদেরকে দেখো নাই আমরা তোমার ডাইনেও ছিলাম বামেও ছিলাম সামনেও ছিলাম পিছেও ছিলাম উপরেও ছিলাম নিচেও ছিলাম চব্বিশ ঘন্টা তোমার সাথেই ছিলাম গুরগুর গুরগুর করতেছিলাম আখেরা শুনো শুনো এমন না তোমাকে একা সাগরে বাসায় দিয়ে আমরা চলে যাব না না না না অফিল আখেরা আখেরা তো আমরা তোমার সঙ্গী থাকবো সাথে থাকবো আল্লাহ বলে ওয়াজাত্তানি কুল্লা সাই ওয়ানা খাইরুল্লাকা মিন কুল্লি সাই ও দুনিয়ার মানুষ যদি আমাকে পাওয়া যাও তাহলে সব তোমরা পাওয়া যাবে আর শোনো শোনো শোনো শোনো কান খোলা শোনো আনা খাইরুল্লাহ কামিন করলে সাই আজকে তুমি ভাবো স্ত্রী আপন বলে আমার চেয়ে আপন না তুমি ভাবো মা বাবা আপন আল্লাহ বলে আমার চেয়ে আপন না তুমি ভাবো সন্তান আপন কিন্তু আমার চেয়ে বড় আপন না তুমি ভাবো অমুক আমার আপন আল্লাহ বলে আমার চেয়ে বড় আপন না আবার তুমি ভাবো যে সবাই আমার হিতাকাঙ্ক্ষী আল্লাহ বলে না না না আমার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী তোর মা বাবাও না আমি তোর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী এই জন্য রসুলপুরের ময়দানে কেন আসছি কেন আসছি আল্লাহকে পাওয়ার জন্য ঠিক না কেন পাইতে হবে আল্লাহকে আল্লাহ ছাড়া কোনো গতি নাই আল্লাহ ছাড়া কোনো উপায়ও নাই কোন গতিও নাই আর আল্লাহ ছাড়া কোনো বিকল্পও নাই আর আল্লাহ ছাড়া কোনো বাইপাসও নাই আল্লাহ ছাড়া কিছুই নাই ওই আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছেন ঠিক না হ্যাঁ ওই আল্লাহ আরে মেরে দোস্ত আমি তো বলি মাঝে মাঝে আরে আল্লাহকে যে পায়া যায় ভিক্ষুক হইল বাদশাহ হয়ে যায় কি হয়ে যায় ভিক্ষুক হইল কি হয়ে যায় ভিক্ষুক হইল কি হয়ে যায় বাদশাহ হয়ে যায় বাদশাহ বাদশাহ চিনেন চলেন একটা হাদি একটা কিসা হাদিস থেকে টাইনা শেষ করে দেব ভিক্ষু হয়ে গেছে কি কাকে পায়া হ্যাঁ আর যদি সমগ্র দুনিয়া সমগ্র জগৎ সমগ্র জগতের ভান্ডার সব যদি পাওয়া যায় আর আল্লাহকে যদি না পায় তারপরও ফকিরের চেয়ে ফকির হয়ে যায় ঠিক না হ্যাঁ ফকিরের চেয়ে ফকিরের চেয়ে হায় ফকিরও তো ভালো ফকিরও থাকে না ওর মতো হতবাগা আর কেউ নাই ওর মতো কপাল পড়া আর কেউ নাই ওর মতো কেউ নাই ওর মতো হতবাগা আর কেউ নাই ওর চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই ওর চেয়ে দীক্ষিত আর কেউ নাই ওর চেয়ে অবহেলিত আর কেউ নাই ওর চেয়ে লাঞ্ছিত আর কেউ নাই যদি সমগ্র জগৎটা মালিক হয়ে যায় কিন্তু পাইল না কাকে কাকে পেল না আর আল্লাহকে যদি পাওয়া যায় তাহলে ভিক্ষুকও কি হয়ে যায় কি হয়ে যায় বাদশাহ হ্যাঁ শুনবেন তো না উঠাউঠি করবেন হ্যাঁ ভিক্ষুক বাদশাহ হয় কিভাবে দেখায় আপনাদেরকে ফেরাউনের বাড়িতে দাসী ছিল কি কি দাসী চিনেন বুয়া চিনেন কাজের বুয়া আপনাদের রংপুর দিনাজপুর উত্তরবঙ্গে আছে হ্যাঁ এই অঞ্চলেও আছে নাকি কাজের বুয়া বাড়িতে কাজ করে কাজের বুয়া ছিল ফেরাউনের নাম ছিল মাস্তা কি মাস্তা আল্লাহকে পায়া গেছিল চিরনি হাতের থেকে পড়ে গেছে কাজ ছিল কি তার ফেরাউনের পাল্লক মেয়ের চুলকে পরিপাটি করা কি করা পরিপাটি বুঝেন তো সকাল বিকাল আছড়ায় দেওয়া বেনি করে দেওয়া তেল লাগায় দেওয়া উকুন বাইছা দেওয়া উকুন বুঝেন তো হ্যাঁ আপনাদের দেশে কি কয় উকুনই কয় উকুন বাইছা দেওয়া এইগুলা ছিল তার কাজ তো চিরুনি হাতের থেকে পড়ে গেছে কাজ করতেছিল সেরাউনের পাল্লক মেয়ের চুল পরিপাটি করতে করতে চিরনি হাতের থেকে পড়ে গেছে তো চিরনি হাতের উঠাইতেছে মাটির থেকা বিসবি রব্বিল আলামিন সমগ্র জগের রবের সমগ্র জগতের প্রভুর নামে উঠাইলাম তো ফেরাউনের মেয়ে জিজ্ঞাস করতেছে মাস্তা আইয়ু রব্বিন সান্নাইতি এটা আবার কোন রবের নাম নিলি আলাইসা আবুনা রব্বুন আল আলা আমাদের আব্বা কি বড় খোদা না তুই তো এরকম নাম নিলি না আমার বাপের নাম তো উচ্চারিত হইল না তার ঘ্রাণও পাইলাম না তুই বললি সমগ্র জগতের রবের নাম নিলাম এটা আবার কোন রব হম ম্যাজের কাঠি যদি কাঠি থাকে বোঝেন আমার কথা বোঝেন ম্যাজের কাঠি যদি কাঠি থাকে আর খোসায় যদি বারুদ থাকে গসা দিলে কি হবে ঠিক না তদ্রুপ মাস্তার ইমানের আগুন চলে গেছে তো মাস্তা বলতেছে আল্লাদি রব্বি কোন রবের নাম নিছি জানবি জানতে চাস জানাবো তোকে কোন রবের নাম নিলাম পরিচয় দিব আল্লাদি রব্বি যে আমার রব ও রব্বা কি তোর রব রব্বা আবা কি তোর বাবার রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব বস বলতে দেরি তেলে বাগুনে জ্বলতে দেরি হারে তেলে বাগুনে জ্বলা বোঝেন আছে আপনাদের দেশে প্রবাদ বাক্য হ্যাঁ ফেরাউনের মেয়ে তো চৈটা গেছে তেলে বাগুনে জ্বলা উঠছে দৌড়ে গেছে ফেরাউনের কাছে যা জিজ্ঞাস করতেছে আবি আলাস্তা রব্বুন আল আলা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন বলতেছে বালা হ্যাঁ আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছে না না না আকবরাতনি মাস্তা আমার কাজের মেয়ে আমার বুয়া কাজের বুয়া আমার দাসী আমাকে খবর দিছে আন্নালানা রব্বা আমাদের একজন রব আছে আল্লাহি খালা কাকা যে তোকে বানাইছে আমাকে বানাইছে কাজের মেয়েকে বানাইছে সমগ্র জগৎকে বানাইছে ফেরাউন কয় ডাকা যদি ডাকাতি করতো অন্য বাড়িতে তেলে মাইনা লইতাম এটা তো আমার ঘরে ডাকাতি করে বসে ডাকাতি বুঝেন ডাকা তো ডাকা কোথায় ডাকা ডাকা বুঝেন ডাকা ডাকা ডাকা তীরে ডাকাও কয় ঠিক না ডাকা তো ডাকা আমার ঘরে ডাকা চুরি তো চুরি আমার ঘরে আমার ঘরেই ডাকা দিয়ে মরছে ডাকাতি করে মরছে আমার ঘরে তো ফেরাউন বলছে ডাকো মাস্তাকে ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু দিন সান্নাইতি কোন রবের নাম নিছস ক্যা আল্লাহ রব্বাব তোর রব আল্লাহ রব্বি যে আমার রব রব্বা বিন্তিক তো মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব আমি না বড় খোদা তো তুই তো দুই নম্বর তুই তো কি কিনো কি দুই নম্বর জালি খোদা জালি জালি বোঝেন নকল থেকে সাবধান ঠিক না এটা তো তুই দুই নম্বর তোকে রব মানবো কেন বলছে আমাকে মানতে রাজি না বলে প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না বস ফেরাউন বলে আনো করাই ঢালো তেল চলো আগুন আনা হয়েছে করাই ঢালা হয়েছে তেল চালা হয়েছে আগুন যখন টকবক টকবক করতেছিল মাস্টার কোলে ছিল দুধের বাচ্চা টান দিয়া নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে হাড্ডি মাংস আলাদা রু উপরে উঠতেছে আর বলতেছে উম্মি ও মা লা তখাফি ফেরাউনকে ভয় পাইস না বলা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ইন্নাতি আলাল হক তুই হকের উপরে আসস সময়ের ব্যাপার একটু পরেই জান্নাতে একত্রিত হব আমি দেখাইতে চাইতেছি বাদশাহ আল্লাহকে পাইলে ভিক্ষুকও বাদশাহ হয়ে যায় বাদশাহ দেখাইতে গেয়া হাদিসের কিসা আপনাদেরকে শুনাইতেছি আলতু ফালতু কিচ্ছা না তাই নেবামেন না বস রু এই কথা বলতে বলতে উঠতেছে মা তুই হকের উপরে সময়ের ব্যাপার একটু পরেই জান্নাতে একত্রিত হব চিন্তা করিস না ফেরাউনকে ভয় পাইস না ফেরাউন বলতেছে আমাকে এইবার মাইনাল খোদা প্রশ্নই ওঠে না কলিজার টুকরা হারাইছি তোকে খোদা মাইনা নিব প্রশ্নই ওঠে না দ্বিতীয় এক ছেলে ছিল ছয় সাত বৎসরের ওইটাকে টাইনা নিয়ে তেলের ভিতরে ঢেলে হা মা তো মাই হয় ঠিক না মার মমতা তো মমতাই হয় ঠিক না উপরের দিকে তাকাইতেছে চোখের পানিতে বুক বাসাইতেছে আর ফেরাউন বলতেছে আমাকে মাইনানে তোকে ছেড়া দিব আমার নৈকট্য তোকে দিয়া দিব বলছে প্রশ্নই ওঠে না দ্বিতীয় ছেলের রুও এই কথা বলতে বলতে উপরে উঠতেছে উম্মি লাফি ও মা ভয় পাস না ওলা তাতাসালি পিছলায়া যাস না ওলা তাহজানি আমার আমার বিচ্ছেদে তুই দুঃখিত হইস না ফাইন নাকি আলাল হাক্কি তুই হকের উপরে আসত সানাজমা উকিল জান্নাতে ইনশা আল্লাহ অল্পক্ষণ পরেই আমরা জান্নাতে একত্রিত হব চোখের পানিতে বুক ভাসতেছে উপরে তাকে আছে ফেরাউন বলে আমাকে মান বলে প্রশ্নই ওঠে না বলে তাহলে চোখে পানি কেন দৃষ্টি উপরে কেন বলে ওই আল্লাহকে বলতেছি আল্লাহকে তুই নারাজ হইস না তুই হারা যাস না তুই নারাজ হইস না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুই যদি নারাজ হয়ে যাস তো আমার দুনিয়ার বাদশাহীও যাবে আখেরাতেরও যাবে আমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে ওই আল্লাহকে বলতেছি তোকে না বলছে এইবার তোমার পালা বলে তোয়ার বলে কোন আকাঙ্ক্ষা বলে হ্যাঁ আকাঙ্ক্ষা একটা আছে যদি পুরা করো বলছে সেই আকাঙ্ক্ষা কি বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে তো আমার দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরের ভিতরে ঢুকাইয়া দিবে আলাদা আলাদা কবর দিবে না বলছে তোমার আশাকে পুরা করা হবে সাকো তেলের ভিতরে ঢালা হয়েছে রু বাহির হয়ে চলে গেছে তিনজনের রু জান্নাতে একত্রিত হয়ে গেছে হাড্ডি মাংসকে এক কবরে দেওয়া হয়েছে আড়াই হাজার বছর পরে মোহাম্মদুর রসুল্লাহ সৈয়দুল আউ্লিন আখারিন ইমামুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যব মেরাজে যাইতেছিলেন তো ওই কবরের পাশ দিয়া যখন যাইতেছিলেন ওই কবরের সুগ্রাণ মোহাম্মদুর রসুল্লাহকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহ রসুল দাঁড়ায় আছে কবরের পাশে জিবরিল বলতেছে কদ্দিম আরে আগে ভাড়েন তাড়াতাড়ি করেন এক রাতের ভিতরে পুরা সফরকে কমপ্লিট করতে হবে আল্লাহ রসুল বলে ঠিক আছে জিবরিল তোমার কথা ঠিক আছে এক রাতে সফর কমপ্লিট করতে হবে এটা ঠিক আছে কিন্তু এই কবরের সুগ্রাণ আমাকে আগে যাইতে দেয় না বলো এই সুগ্রাণ কিসের জিবরিল পুরা কিসা ওইখানে দাঁড়ায় বয়ান করছে যা আমি করলাম যা দাঁড়ায় আমি করলাম আল্লাহ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 শিক্ষা দিছ অথবা তোমার কিতাবের ভিতরে নাজেল করছ আর অগণিত নাম তুমি তোমার এলমে গায়েবে রেখা দিছ এটা হলো আমাদের রব আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে জিবরিল সুগ্রাম কতদিন বলছে হাত্তা ইলায়মিল কেয়ামা কেয়ামত পর্যন্ত সুগ্রাম বাহির হইতে থাকবে তারপরে বলছে কুল্লু মাইয়া মুরু ইয়াকেফ আপনার মতো যেই কবরের পাশ দিয়া যাবে সে দাঁড়াইতে বাধ্য হবে যেরকম আপনি বাধ্য হইলেন আল্লাহকে পাইলে ভিক্ষুক কি হয় কি হয় কি হয় বাদশাহ বেলাল ভিক্ষুক বটে কিন্তু কিতদাস বটে কিন্তু বাদশাহ কিন্তু কে সোহাইব আম্মার ইয়াসের সুমাইয়া সাহাবা সব গরিব ঠিক না ইল্লা উসমান আল গানি আব্দুর রহমান ইবনে আউফ ঠিক না বাকি সব কি গরিব সাহাবা গরিব বটে কিন্তু বাদশাহ কেন কেন আমরা এসি কেন আল্লাহকে সাহাবা পায়া কি কিছে বাদশাহ ঠিক না দেখামু কেমনে বাদশাহ হয়েছে হ্যাঁ বেলার জমিনে হাঁটে পদদনি কোথায় হয় হ্যাঁ কোথায় জান্নাতে ঠিক না হ্যাঁ নবী জান্নাত ভ্রমণ করতেছে আগে আগে কার জানি পদদনি জিবরুল ইসলামকে জিজ্ঞাসা করতেছে মান আমামি আসমা খাসখাস কাদাম ওয়ালাম আরাহু আমার সামনে কে চলে পায়ের শব্দ তো শুনি কিন্তু কিছু তো চোখে দেখি না জিবরিল আমিন মুস্কি মুস্কি হাসতেছে প্রথমবারই জয় খট করে জবাব দিয়া দেয় নাই মুস্কি হাসতেছে আবার জিজ্ঞাস করছে কে আট্টু হাসি উজ্জ্বল হয়ে গেছে আবার জিজ্ঞাস করছে কে তো আট্টু হাসি উজ্জ্বল হয়ে গেছে চতুর্থবার কয় আব্দু বেলাল আপনার গোলাম বেলাল কে আপনার বাদশাহ বেলাল আপনার গুলাম বেলাল গুলাম রায়নায় বাদশাহ হয়ে গেছে বাদশাহ কে হয়ে গেছে কে হয়ে গেছে তো জিজ্ঞেস করতেছে আমার লোকে জান্নাতে চলে আইছে নাকি না না না না মক্কায় হাঁটতেছে আপনাকে পদধ্বনি শুনাইতেছে আমি মাঝে মাঝে বইলা থাকি জানি না ভুল কি সত্য যদি ভুল হয় আল্লাহ মাফ করুক আবেগ তো আবেগেই হয় ঠিক না আবেগ তো কি কন ভালো আবেগের মোজাব আছে নাকি ভালোবাসার মোজাব আছে কোনো মোজাব নাই আবেগ তো আবেগ আমি বলতে চাই আমি মাঝে মাঝে বলি বেলাল আল্লাহ রসুলকে শুনাইতে বুঝাইতে চাইছে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি তো আপনার গোলাম এটা তো সত্য হ্যাঁ গোলাম সত্য তো হ্যাঁ আল্লাহ রসুলের গোলাম সত্য তো হ্যাঁ সত্য না সত্য আল্লাহ রসুলের গোলাম আমি তো আপনার গোলাম যেই গড় থেকে মেরাজে গেছেন ওই গড়ালারও জানে না আপনি কোথায় গেছেন আবু বকরও জানে না আপনি কোথায় গেছেন ওসমানও জানে না আপনি কোথায় গেছেন ওমরও জানে না আপনি কোথায় গেছেন আলীও জানে না আপনি কোথায় গেছেন আরে দারে আরকামওয়ালারও জানে না আপনি কোথায় গেছেন মক্কাওয়ালারাও জানে না আপনি কোথায় গেছেন দুনিয়াবাসী জানে না আপনি কোথায় গেছেন সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু গুলামকে ফাঁকি দিতে পারবেন না গোলামকে ফাঁকি দিতে পারবেন না গোলাম আপনার আগে আগে আছে আগে আগে গোলামকে ফাঁকি দেওয়া সম্ভব না ও আল্লাহকে পাইলে ভিক্ষুক কি হয় ভিক্ষুক কি হয় বাদশাহ আর আল্লাহকে না পাইলে সমগ্র জাহানের মালিক হইল কি হয় কি হয় আরে শুধু ফকির না ফকিরের ব্যাপারে তো অনেক ফজিলত আছে ঠিক না আছে না কি বলেন উলামায় কেরাম ফকির সম্বন্ধে অনেক ফজিলত আছে না কিন্তু যে আল্লাহকে পাইল না আমরা আমাদের বাসায় বলি ও ফকির ও ফকিরও না ওই ফকির না হায় হায় হায় হায় অর্চে অদম আর কেউ নাই হয় এই জন্যই তো আল্লাহ বুঝাইছে দিন দিনও বলবে দৃশ্যতে দৃশ্যতেও বলবে কেমতের দিন ও নিজেকে নিজে বলবে যদি মানুষের কাতারে না যায় আজকে শুয়োরের কাতারে যেতাম তাইলে আমি শুয়োরের মতো মাটি হয়ে যেতাম তাইলে কত নিকৃষ্ট হবে তাই না হ্যাঁ বুঝাইতে কি পারলাম কেন আসছি আমরা এখানে আল্লাহকে আর আল্লাহকে পাওয়া ছাড়া কোনো হ্যাঁ আল্লাহকে পাইতে হবে কেন আল্লাহ ছাড়া কোনো উপায় যে নিজেকে মানুষ ভাবে যে নিজেকে মানুষ ভাবে আর আল্লাহকে না পাইলে কি হবে বাদশাহ হ্যাঁ আর আল্লাহকে পাইলে ফকিরও বাদশাহ হয়ে যাবে সাহাবা বলে আমরা ফকির সত্য কিন্তু আমরা বাদশাহ কি আমরা বাদশাহ দলিল কোথায় প্রমাণ কোথায় বলে দেখো দেখো কিছু প্রমাণ তোমাদের সামনে রেখা যেতে চাইতেছি আমরা ইশারা করলে ম্যাগ আসে বাদশাহ না হইলে কেন আসত আমরা টোকা দিলে ভূমিকম্প দৌড়ে পালায় বাদশাহ না হইলে কেন পালাইতো আমরা ইশারা করলে অগ্নিগিরি যেখান থেকে বাহির হয়েছে ওইখানে ফিরত চলে যায় বাদশাহ না হইলে কেন সে ফিরত যেত আমরা বাদশাহ বাদশাহ না হইলে আমাদের চিঠিতে সমুদ্র পানি কেন ছাড়বে বাদশাহ আমরা বাদশাহ না হইলে সূর্য কেন আমাদের ইশারায় দাঁড়ায় যাবে আমরা বাদশাহ বাদশাহ যদি আমরা না হই তাইলে স্থলে যেরকম ঘোড়া দৌড়াই থলের ঘোড়ায় তো আমাদের বালু লাগে পায়ে কিন্তু জলে যখন দৌড়াই তো খুঁড়ে পানিও লাগে না বৎসাই যদি না হব তো আমাদের আরবি ভাষা বন্য প্রাণী বুঝবে কেন ঠিক না বুঝবে কেন বুঝবে বাদশাহী যদি না হবে হারানো ব্যক্তি বাঘের কাছে রাস্তা কেন জিজ্ঞাসা করবে আবার বাঘ রাস্তা দেখাইতে বাধ্য কেন হবে বাদশাহ যদি না হবে আরে বাদশাহ বাদশাহ পুরুষ তো পুরুষ মহিলা পর্যন্ত বাদশাহ এরকম বাদশাহ এরকম বাদশাহ উপরে তাকায় বলতেছে তোমাকে বলবো বলতে দেরি পুরা সুরা নাজেল হইতে দেরি হয় নাই সুরায় মোজা দেলা কে সুরায় কে কোন মহিলা খাউলা বিনতে সালাবা যখন আল্লাহ রসুলের কাছে আসছে কোন এক মাসলা নিয়া আয়সা বলছে ইয়া রসুল আল্লাহ মাসলা তো ঘটে গেছে আমার জন্য আল্লাহর কাছে আপনি একটু মশোয়ারা করেন আল্লাহর রসুল বলছে কোনো সুযোগ নাই যেই কথা তোমার স্বামী বলা দিছে তো মশোয়ারার কোনো সুযোগ নাই বলছে ইয়া রসুল আল্লাহ সাত আটটা বাচ্চা এই জীবনের দিকে তাকা একটু আল্লাহর সাথে মশোয়ারা করেন দেখেন আমার পক্ষে কোন ফয়সালা আল্লাহ দেয় কিনা একবার দুইবার তিনবার খওলা রাগ হয়ে উঠে গেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে খওলা রাগ হয়ে কেন উঠতেছ বলে আপনাকে আর বলবো না কাকে বলবে খওলা বলে আপনার আল্লাহকে বলবো আমার আল্লাহকে বলতে দেরি সুরায় মুজাদেলা আসতে দেরি হয় নাই قد سمع الله قول التي تجادل عن زوجها ويشتكي الى الله والله يسمع تحاوركما পুরুষ বাদশাহ মহিলা বাদশাহ কেন আসছি এই ময়দানে রসুলপুরের কেন আল্লাহকে আরে জোরে বলেন না পুরা মজমা তো বলে না সব তো ঘুমে দেখা যায় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাইতে হবে কেন আল্লাহ ছাড়া কোনো উপায় নাই তুমি দেখতেছ দুনিয়ায় উপায় হইতেছে ঠিক না হইতে পারে দুনিয়ায় উপায় কিন্তু ময়রা দেখো কোনো উপায় নাই ঠিক না হ্যাঁ চান্দিনের মেলা দুনিয়া চান্দিনের চান্দিনের মেলা দুই দুদিন কা মেলা হাই এ দুদিন কা মেলা দুই দিনের মেলা এটা আর কিচ্ছু না দুনিয়া দুই দিন পরেই তুমি বুঝবে একদিনে তুমি আসো আরেক দিন তুমি পাবে কি পাবে না এটা কারো জানা নাই এই জন্যই দুই দিন এই জন্যই কয়দিন দুই দিন দুনিয়া চাই চলে যেতে পারে দুনিয়াতে তুমি গাড়ি চালায় দিতে পারো দুনিয়াতে তুমি চাক্কা ঘুরাইয়া দিতে পারো দুনিয়াতে যা খুশি তা করে দিতে পারো কেননা স্বাধীনতা আল্লাহ তোমাকে দিছে কিন্তু আল্লাহ ছাড়া মৌত থেকে নিয়া তোমার এক মুহূর্ত চলবে না ঠিক না আল্লাহ ছাড়া কোনো গতি নাই আল্লাহকে পাইলে ফকিরও কি আর বাদশাহ আল্লাহকে না পাইলে হায় ফকির না ফকির না হতবাগা হতবাগা কপাল পোড়া হতবাগা কপাল পোড়া এটাই দেখাইলাম ঘরের বুয়া আল্লাহকে পায়া গেছে তো কি হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে আর আমরাও পাইতে আসি কাকে কাকে পাইতে আসছি আল্লাহকে পাইতে আসছি আল্লাহকে যদি পাইতে হয় তাইলে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত রাস্তা ধরতে হবে ওইটাই যেটাতে চললে আল্লাহকে পাওয়া যায় সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা কার কার রাস্তা আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা কোন রাস্তা শিক্ষা দিছে কারা হ্যাঁ বর্তমানে শিক্ষা দেয় কারা হ্যাঁ আলেম ওলামা মশায়করা শিক্ষা দেয় ঠিক না আল্লাহ হকানি আল্লাহ ওয়ালারা হকানি ওলামা একরাম শিক্ষা দেয় আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা ও মেরে দোস্ত শেষ কথা বলে শেষ করতেছি আল্লাহ আপনাকে বিবেক দিছেন সব কিছু যাছাইয়ের একটা রাস্তা আছে আছে না আছে হ্যাঁ আপনাকে গ্রাম দেশে না দুধের মধ্যে মাঝে মাঝে দুধ মাথার মধ্যে ডাইলা দেয় না আগে হয়তো এখন মনে হয় না ঠিক না হয় ঠিক না হয় কে লেগা ঢেলা দেয় হ্যাঁ দুধ কম পানি বেশি ঠিক না একটা মিটার নিয়ে আসে না না নিয়ে আসে না হ্যাঁ ওটা পানি দুধের ভিতরে চুবাইলেই বলতে পারে ঠিক না আরে জ্বর দেখে না জ্বর কি করে থার্মোমিটার বগল তোলে দিয়া দেয় ঠিক না আর নাহলে জিব্বার নিচে দিয়া দেয় তারপরে ডাক্তার বাইর করে দেখ ও একশো তিন ও একশো চার ও একশো পাঁচ আপনি বেঁচে আছেন কেমনে ঠিক না হ্যাঁ মেরে দোস্ত এটাও চীনার রাস্তা আছে ওলামায় হক আল্লাহ হকানি ওলামা হকানি আল্লাহ আলা এরাই শিখাইছে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা হ্যাঁ? এরাই শিখাইতেছে ঠিক না আর নাইলে এই কথা ভাইবেন না আমরা দুনিয়া কামাইতে জানি আমগো গায়ে গোস্ত কম নাই জিন্সের প্যাট পড়লে আমাদেরকে খারাপ দেখা যাবে না ঠিক না গোস্ত কি কম আছে আমরাও টি শার্ট পরলে আমাদেরকে খারাপ দেখাবে না ঠিক না আমরাও পড়তে পারি তিরিশ পাড়া যদি সিনা নেওয়া যায় তো এই এবিসিডি পড়া কোনো ব্যাপার না হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যদি সিনা নেওয়া যায় হাদিস বলতে বলতে জিন্দেগি খতম হয়ে যাবে এরকম আল্লাহওয়ালা এরকমও হক্কানি ওলামা একরাম আছে যাদের সিনার হাদিস শেষ হবে না যারা এগুলা সিনা নিতে পারে তোমাদের মতো নয় ছয় এরা বুঝা কোনো ব্যাপার না এরা জলাঞ্জলি দিতেছে জলাঞ্জলি এই জন্যই বলে যদি এরা দুনিয়া কামাইতে লেগা যায় তা তাইলে তোমরা দুনিয়াতে কোনো চান্স পাইবে না চান্স সাহাবাদ বুঝাইয়া দিয়া গেছেন আমরা যদি দুনাইয়া বানানোর পিছনে লাগি তো তোমরা বানাইতেছ মাটি দিয়া আমরা পারি সোনা দিয়া ঠিক না হ্যাঁ পারে না পারে না আরে দলিল কি যাদের ইশারায় মেঘ আসে যদি মেঘ আসতে পারে তাদের ইশারায় মাটি কেন শোনা হইতে পারবে না তারা তো বাদশাহ ঠিক না এই জন্য মেরে দোস্ত আল্লাহকে পাওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এই ময়দানে আসার উদ্দেশ্যই হইল কি আল্লাহকে আল্লাহকে পাওয়া এই জন্য আমাকে এই ময়দানের এই মঞ্চের এইখান থেকে কখন কি এলান হয় কখন কি ঘোষণা হয় চাতকের মতো কান পাইতা শুনতে হবে আর যেই আমলের এলান হবে ওই আমলের উপরে পতঙ্গের মতো ঝাঁপায়া পড়তে হবে তাইলে বুঝা যাবে আমি আল্লাহকে পাইতে আসছি আল্লাহকে আল্লাহকে পাইতে আসছি আল্লাহকে পাওয়ার রাস্তা কয়টা কয়টা দুইটা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ রসুল এই দুইটাই রাস্তা ছাড়া কোন রাস্তা আল্লাহকে পাওয়ার নাই আল্লাহকে পাওয়ার নাই ওটা শিখাবে তারা তারা শিখাইতেছে আজকে আফসোস আমার জাতির কাছে আমিও তো বাঙালি ঠিক না হ্যাঁ নবীরও কখনো কখনো ইয়া কমই বলছে এই জন্য জায়েজ আছে যদি আমি বলি আমার জাতি আমার জাতির কাছে আমার আফসোস আজকে আমার জাতি আমাদেরকে দুশ্মন ভাবে আমরা দুশ্মন না খোদার কসম তোমাদের হিতাকাঙ্ক্ষী আমরা চাই তোমরা জান্নাতে যাও আমরা চাই তোমরা মোহাম্মদুর রসুল্লাহর হাউজে কাউসারে পানি পান করো আমরা চাই তোমরা মোহাম্মদুর রসুল্লাহ ঝান্ডার নিচে কেয়ামতের মাঠে জমা হও আমরা চাই তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সান্নিধ্যে জান্নাতে থাকো এই জন্য এই জন্য মেরে দোস্ত এই জন্য মেরে দোস্ত শেষ কথা আমার সব কথা তো আর দুই ঘন্টা দেড় ঘন্টায় বোঝানো যাবে না আমি অনেক দূরের থেকে আসছি আবার এই রাত্রি আমাকে অনেক দূরে যেতে হবে কালকেও এক জায়গায় বহুত দূরে গেছি রাতের অন্ধকারে আবার ফিরছি জুমা পড়াইছি এখানে ফিরে আসছি এই জন্য আমি সংক্ষেপে এটাই বলতে চাই বাকি রয়ে গেছে একটা দিন এই মজমার ঠিক না হ্যাঁ একটা রাত্র সারা দিন পরশু দিন মনে হয় দোয়া হবে সকালে ঠিক না হ্যাঁ এই মুহূর্তটা এই স্টেজ থেকে যেই এলান করা হবে ওটাকে চাতকের মতো কান পাইতা শুনবো আর যেই আমলের ঘোষণা হবে পতঙ্গের মতো কি করব কি করব কি করব কি করব করবেন তো হ্যাঁ বাজারে ঘুরবেন তো না বিছনার পাশে শুইবেন তো না ঘুমায় তো থাকবেন না আরেকটা কথা মেরে দোস্ত সর্বশেষ এটা যা প্রথমে বলছিলাম এটা জান্নাতের কি জান্নাতের হায় দুনিয়ার বাগান তো কতই সবুজ শ্যামল করলাম দুনিয়ার আরে মেরে দোস্ত আমি বড়ই আমার কাছে দুঃখ লাগছে এই জন্য আমি বলতেছি আমাকে প্রশাসন আমাদের মাদ্রাসার পক্ষ হলে আমাকে বলে নাই আমি যখন আসতেছিলাম বাজারের ভিতর দিয়া তখন আমার কানের আওয়াজ যাইতেছিল আর আমি আওয়াজগুলো আমার একটা স্বভাব এটাই আওয়াজগুলো খুব ধ্যান দিয়ে আমি শুনতেছিলাম এই বাগান এই জনগোষ্ঠী পিসাবের মতো ব্যক্তিত্ব বা মাদ্রাসার মতো ব্যক্তিত্বরা ওলামা রামরা আপনাদের কাছে বিভিন্ন ধরনের দরখাস্ত করতেছিল আর কিছু কিছু এলানো হইতেছিল কেউ এত কেউ অত কেউ এত কেউ অত হইতেছিল না হ্যাঁ হ্যাঁ হইতেছিল হ্যাঁ কি বলেন হইতেছিল আমার বড় দুঃখ লাগছে যে আপনাদের এই মজমা যারা এত দূরের থেকে আসছে যারা বাগানকে এটাকে জান্নাতের বাগান ভাবে যদি নিজের বাগানকে আমি যেটা জান্নাতের বাগান না ওটাকে যদি আমি সুজলা সুফলা করতে পারি ওটা কোনো ব্যক্তি আমার কাছে চাইতে হয় না বলতে হয় না আমি যদি সদ ইচ্ছায় ওটাকে সুজলা সুফলা করতে পারি তাইলে আল্লাহ আল্লাহ রসুলের বাগান জান্নাতের বাগান এটা আমাকে সুজলা সুফলা করার জন্য আমার কাছে বলতে হবে এর চেয়ে বড় লজ্জার কোনো বিষয় আর নাই ঠিক না বুঝছেন আমার কথা বুঝছেন খালি মনে হয় আপনারাই বুঝছেন ওই ডাইনে ভাবে মনে হয় কেউ বুঝে নাই বুঝছেন আপনারা বুঝলে হাত খাড়া করেন তো দেখি কে কে বুঝছেন বুঝছেন নামান এবার তাইলে আর মনে হয় আপনাদের কাছে চাইতে হবে না ঠিক না হ্যাঁ হ্যাঁ চাইতে হবে হ্যাঁ চাওয়াটাকে লজ্জার জিনিস বলছে আল্লাহ রসুল আর আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসার পরিচয় তো এটাই যে চাওয়া ছাড়া দেওয়া হয় ঠিক না হ্যাঁ হ্যাঁ খালি অঙ্গি ভঙ্গি বোঝে ঠিক না চোখের ইশারা বুঝতেছে ইশারা ইশারায় কি বলছে পুরা কিতাব এক ইশারায় বুঝা পেয়েছে পুরা কিতাব বোঝেন তো চোখে ইশারা করছে টিপ মারছে চোখে ওই পুরা তিরিশ পারা বুঝা লাইছে কি কইছে ঠিক না এটা হলো বুদ্ধিমানের পরিচয় বিদা আমি আপনাদের কাছে এটা আমার পক্ষ থেকে দরখাস্ত আগামীতে যেন আপনাদের কাছে চাইতে না হয় আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় আয়সা যেন দেখি এই বাগান এই জান্নাতের বাগান এই পরিবেশ সুজলা সুফলা হয়া চতুর্দিকে ছড়ায় গেছে আর এটার ঘ্রাণ যখন ফুলবে ফলবে যখন সুজলা সুফলা হবে এটার ঘ্রাণ দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত পৌঁছা যাবে আর এটার আজর সব আপনি আর আমি পাইতে থাকবো করবো তো ইনশাল্লাহ কে কে করবেন হাত উঠান তো যে আমরা চাওয়া ছাড়া করব ঠিক না আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা